عليه وسلم قال من لم يجمع الصيام قبل الفجر فلا صيام له রওয়াহুল ইমাম আত্মিরবিদি ফি জামে ওয়াল ইমাম আবু দাউদ আয়দান ফি সোনানে ওয়াল ইমাম আন্নাসাই আয়দান ফি সোনানে ওয়াসাহাহুল আলবানি রাহেমাহমুল্লাহ জামিয়ান নবী করিম সাল্লাহ আলী সাল্লামের প্রিয়তমা হাফসা রদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি উষাকাল বা ফজরের আভা প্রকাশ হওয়ার পূর্বে বা রাত্রির অবসান ঘটার পূর্বে রোজা রাখার অভিপ্রায় বা ইচ্ছা কিংবা নিয়ত করবে না তার রোজা সঠিক বলে বিবেচিত হবে না জামে তিরমিজি হাদিস নম্বর দেখতে পারা যায় সাতশো ত্রিশ সোনান আবু দাউদ দেখতে পারা যায় দুই হাজার চারশো চুয়ান্ন নম্বর হাদিস এবং সোনান নাসাই দেখতে পারা যায় দু হাজার তিনশো চৌত্রিশ নম্বর হাদিস তবে হাদিসের শব্দগুলি জামে তিরমিজি থেকে নেওয়া হয়েছে এবং শেখ আলবানী রাহেমাহুল্লাহ হাদিসটিকে সহি বা সঠিক বলে ঘোষণা করেছেন এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক রমজান মাসের ফরজ রোজা রম রমজান মাসেই হোক বা রমজান মাসের কাজা রোজা যে কোনো সময়ে সময়ে হোক অথবা মানতের রোজা হোক কিংবা কোনো কাফারার রোজা হোক সমস্ত ক্ষেত্রে উষাকাল বা ফজরের আভা প্রকাশ হওয়ার পূর্বে অথবা রাত্রি অবসান ঘটার পূর্বে রোজা রাখার ইচ্ছা বা নিয়ত করা ওয়াজেব ও অপরিহার্য আর রোজা রাখার ইচ্ছা ও নিয়তের স্থান হলো অন্তর তাই মুখেই উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই আমরা নিয়াত করব শুধু অন্তর থেকে তো অন্তরের নিয়াত নিয়াতটাই হচ্ছে যথেষ্ট তাহলে নিয়াত করতে হয় আর নিয়াত উচ্চারণ করে পড়তে হয় না মনে মনে দুই নম্বর বিষয় বা দুই এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে ফরজ রোজার অভিপ্রায় বা ইচ্ছা ও নিয়াত সারা দিনের সমস্ত অংশে স্থায়ীভাবে অব্যাহত থাকা অপরিহার্য তাই কোনো ব্যক্তির নিয়ত দিনের কোনো একটি অংশে স্থায়ীভাবে অব্যাহত না থাকলে তার রোজা হবে না কিন্তু নফল বা সুন্নাত রোজার জন্য এই নিয়মটি প্রযোজ্য নয় তাই দিনের কোনো একটি অংশে নফল বা সুন্নাত রোজা রাখার ইচ্ছা ও নিয়াত করলে তা প্রযোজ্য হবে বলেই বিবেচিত তবে এর শর্ত হলো এই যে দিনের কোনো একটি অংশে নফল বা সুন্নাত রোজা রাখার নিয়ত করার পূর্বে রোজা বিনষ্টকারী সমস্ত বস্তু তথা পানাহার করা থেকেও বিরত থাকতে হবে সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার তাহলে আমরা প্রত্যেক দিন রোজা রাখার নিয়ত করে ফেলবই একেবারে ধরেন মগরবের পরেই যদি আপনি রোজা রাখার নিয়ত করেন যে আগামী দিনে রোজা রাখবো তাহলে সেটাও যথেষ্ট আপনি রোজা রাখার নিয়ত করলেন কিন্তু নিয়ত করার পর যদি পানাহার করেন সহবাস করেন তাহলে করতে পারেন শুভ সাদেক হওয়ার পূর্ব পর্যন্ত শুভ সাদেক হওয়ার পূর্বে মুহূর্ত পর্যন্ত বা শুভ সাদেক হওয়ার আগে আগেই আপনি পানাহার পরিত্যাগ করবেন আর যে সমস্ত বস্তুর দ্বারা রোজা ভেঙে যায় সে সমস্ত বস্তু পরিত্যাগ করবেন এটি আপনার জন্য যথেষ্ট হবে সুতরাং প্রত্যেক দিন রাত্রে শুভ সাবেক হওয়ার পূর্বে রোজা রাখার নিয়ত করে নেব আমরা বা ইচ্ছা পোষণ করে নেব এটাই হচ্ছে রোজা রাখার বিধান হয়তো হয়তো কোনো কোনো ব্যক্তি এটাও বলতে পারে যে রমজান মাসের প্রথমেই নিয়ত করে নিলাম হ্যাঁ, তো এইটাকে বলা হয় আসলে সিদ্ধান্ত যে আমি সিদ্ধান্ত নিলাম সারা মাস রোজা রাখব তো যাই হোক উচিত হলো এই হাদিসের আলোকে যে আমরা প্রত্যেক রোজার জন্য রাত্রেই নিয়াত করে ফেলব যে দিনে আগামী দিনে যে দিনটি আসছে সেই দিনে আমি রোজা রাখব মনের পরিকল্পনাকে নিয়াত করা নিয়াত বলা হয় মনের ইচ্ছাকে নিয়াত বলা হয় মৌখিক মৌখিকভাবে নিয়ত উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই আল্লাহ তবারক তালা যেন আমাদেরকে ইসলামের সঠিক জ্ঞান দান করেন এবং সঠিক জ্ঞানের আলোকে যেন আমরা আল্লাহর ইবাদত উপাসনা করতে পারি এই তৌফিক যেন আল্লাহ তালা আমাদের সকলকে দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু